আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্নকে বলেন আমার মত হলো তোমার বাগানটি তোমার আত্মীয় স্বজনকে দিয়ে দাও আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি তাই করব হে আল্লাহ রসুল অতপর আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন তার বাগানটি তার আত্মীয় স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে ভাগ করে দেন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন যখন এই আয়াতটি নাজিল হলো অর্থাৎ হে মোহাম্মদ আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন সুরা সুয়ারা আয়াত নম্বর চোদ্দো তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে ডেকে সতর্ক করলেন হে বনি ফিহর হে বনি আদি কুরাইশদের অভ্যন্তরীণগণ সতর্ক হও আর আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন বলেন যে যখন কুরআনের এই আয়াত নাজিল হল আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা